ওই সকল মুনাফিকদের অসৎ কর্ম কাণ্ডকে তুলে ধরেছেন যেই মুনাফিকগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বিভিন্ন ভাবে কষ্ট দিত এই একষট্টি নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বর্ণনা করছেন তাদের মধ্য থেকে যারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে কষ্ট দেয় এবং বলে তিনি কান সর্বস্ব লোক বলে দিন তার কান তোমাদের জন্যই কল্যাণকর তিনি আল্লাহর প্রতি ইমান আনেন এবং মুমিনদেরকে বিশ্বাস করেন তোমাদের মধ্য থেকে যারা মুমিন তাদের জন্য তিনি রহমত স্বরূপ আর যারা আল্লাহর রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা এখানে মুনাফিকদের একটা হীনমন্যতা এবং তাদের নিচুতা তাদের নিকৃষ্ট নিকৃষ্ট মানসিকতার একটা পরিচয় দেওয়া হয়েছে তারা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তারা বলত তিনি কান কথা শুনেন হুয়া উজুন তিনি কান কথা বেশি শুনেন যে কেউ কিছু বললেই তা তিনি বিশ্বাস করে পেলেন তারা সরাসরি রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের প্রতি এই অভিযোগটা উত্থাপন করত বুঝাত তিনি বুকা প্রকৃতির নাউজুবিল্লা বিন জালি যে নিজে কিছু বুঝেন না কেউ কিছু বললে ওইটা তিনি শুনেন এবং এটাই বিশ্বাস করে গ্রহণ করে নেন আর এর কারণটা ছিল যে রাসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লাম মুমিনদের কথাগুলোকে তিনি মনোযোগ দিয়ে শুনতেন এবং মুমিনদের কথা তিনি বিশ্বাস করতেন এটা এই কারণে যে এই মুমিনগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে কখনো মিথ্যা কথা বলতেন না তারা সত্য কথা বলতেন মুমিনরা সত্যবাদী এই জন্য মোমিনদের কথাকে তিনি বিশ্বাস করতেন এই জন্য মোনাফেকদের বিভিন্ন কূট কৌশল গোপনে অনেক কথাবার্তা যদি কোনো মুমিন জেনে ফেলতেন তখন সেই কথাটি রাসুল্লাহ সাল্লামের কাছে এসে তার বলে দিতেন এতে করে মুনাফেকটা বিপদে পড়ে যেত তারা মনে করতো আমরা গোপনে গোপনে কথাগুলো বললাম আর এই কথাগুলো তারা লাগিয়ে দিল এই কারণে তারা পরস্পরের মধ্যে গোপন সভা পরামর্শ করার কোন নিরাপদ জায়গা পাইত না যেখানেই কথা বলত তারা মনে করত যদি এখানে মধ্যে কোনো মহিন থাকে তাহলে তো কথা রাসুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেবে এটা তাদের জন্য বড় কষ্টের কারণ এই মুনাফেকটা তো মুসলিম পরিচয় ছিল মুসলমানদের অন্তর্ভুক্ত ছিল তারা সাধারণ মুসলমানদের সাথে কথা বলত এই কারণে যে এরা যেন আস্তে আস্তে ইসলাম থেকে সরে যায় রাসুলের প্রতি যেন আস্থা হারিয়ে ফেলে সাধারণ মুসলমানরা এই জন্য তাদের কাছেও এই ধরনের নিরুৎসাহ ব্যঞ্জক কথাবার্তা বলতো তাদেরকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের ইচ্ছা কথা বলতো কিন্তু এরপরও তাদের ভয় থাকতো যে এই লোকগুলোকে তাদের দলে ভিড়ানোর জন্য তারা চেষ্টা করতেছে এই লোকগুলোর মধ্য থেকে কেউ কিনা আবার কথাটা রাসুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেয় এই ভয়টা তাদের মধ্যে ছিল আর রাসুল্লাহ সাল্লু আলহামের কাছে আসলে এই কথাগুলো মমিটা পৌঁছেও দিতেন মুনাফিকদের এই অবস্থাগুলো তিনি যখনই জানতে পারতেন তখনই তাদেরকে এই সকল বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেন তখন এই মুনাফেকরা তাদের মুনাফিকি চালানোটা তাদের জন্য বেশ কষ্টকর হয়ে গেল তাদের মুনাফিকির অপতৎপরতা কষ্টকর হয়ে গেল এই জন্য তারা অত্যধিক বিরক্ত হয়ে মনের জাল মিটানোর জন্যই তারা শেষ পর্যন্ত স্বয়ং রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের এই সরল <coughs> সহজ কাজটাকে তারা দুষের মনে করল মনে করে তারা বলতে থাকলো হুয়া উজুন তিনি কান ভারী লোক যে কেউ লোক যে কেউ তার কাছে কানে কানে কথা বলে সেই কান কথাটাই তিনি শুনেন আর সেটা বিশ্বাস করে পেলেন আল্লাহ এই জন্যই বলছেন ওয়ামিন হুমুল্লাবী তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে মুনাফিকদের মধ্য থেকে মুনাফেকদের মধ্য থেকে যারা রাসুল্লাহ সাল্লু আল্লাহ নবীকে কষ্ট দেয় কিভাবে কষ্ট দেয় এই কথা বলে তিনি কান ভারী লোক তিনি কান সর্বস্ব লোক তিনি কান কথা শুনেন এই কথা বলে তাকে কষ্ট দেয় সেই সকল লোকদেরকে বলে দিন কুল উদুনু খাইরিল্লাকুম তার কান ভারী হওয়াটা তোমাদের জন্য কল্যাণকর এটা তোমাদের জন্যই লাভ তিনি মুমিনদের কথা শুনে তোমাদেরকে সতর্ক করেন আর যদি তোমরা সতর্ক হয়ে যাও তাহলে তোমরা নাজাদ পেয়ে যাবে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে এটা তোমাদের জন্যই লাভ তোমাদের গোপন অপতৎপরতাগুলো তিনি যখন জানেন তখন তিনি তোমাদের সংশোধনের সুযোগ দেন তোমাদেরকে সতর্ক করেন তোমাদের এই পাপ কাজগুলো থেকে বিরত রাখার চেষ্টা করেন এটা সবই তোমাদের জন্যই কল্যাণকর এটা তোমাদের জন্যই ভালো যদি তিনি এই কান কথা না শুনতেন আর তোমরা তোমাদের নেফাকের মধ্যে তোমরা যদি অটল থাকতে তাহলে জাহান নাম চিরস্থায়ী ভাবে তোমাদের জন্য অবধারিত হয়ে যেত এটা ছিল তোমাদের জন্য ক্ষতিকর এই জন্য তার কান কথা শোনাটাও যদিও বাহ্যিকভাবে মনে করছো তোমাদের মুনাফিকির পথে এটা বাধা কিন্তু তোমাদের নাজাতের জন্য এটা যে সহায়ক হেদায়তের জন্য এটা যে একটা উত্তম উপায় তোমরা যে মুনাফিকি থেকে মুক্তি পাবে এই সতর্কতার কারণে তোমরা হেদায়তের প্রতি এসে তোমরা যে নাজাব পাবে এটা তো তোমাদের জন্য কল্যাণ কর তোমাদের জন্যই লাভ আর তার অবস্থা হল তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী তিনি যা কিছু করেন কান কথাটা শুনলেও সেটা শুনেন এই কারণে যে আল্লাহ সুবাহ প্রতি তার পূর্ণ বিশ্বাস প্রত্যয় রয়েছে তিনি রাসুলকে মুমিনদের দ্বারা সহযোগিতা করেন মুমিনগণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে কোনো কিছুই গোপন রাখেন না তারা সহযোগিতা করেন আর এটা করেন আল্লাহর ইচ্ছায় আর এর মধ্যে যে কল্যাণ নিহিত সেটা হলো যে সকল মানুষের এই রাসুলের মতোই হওয়া উচিত সকল মানুষই শুধু আল্লাহর প্রতি ইমান আনা উচিত যে আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই মোনাফেকেরা যখন মোনাফিকি করে গোপন সলা পরামর্শ করে আল্লাহ তখন তাদের সাথেই থাকেন তাদের কথাবার্তা আল্লাহ শুনেন এই কারণে আল্লাহ কখনো কখনো এই মুনাফিকদের ব্যাপারে কোন মুমিন হয়তো শুনতে পায়নি কিন্তু আল্লাহ তাদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে রাসুলকে অবহিত করেছেন এই মুনাফিকদের বিষয়টি আল্লাহ সুবাহ ভালো করে জানেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে তিনি মুনাফেকদের ব্যাপারে অবহিত করেছেন কোরআন মজিদের সুরাই নিসাতেও মুনাফেকদের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে আর সুরা তবা এই সুরা তবাকে সুরাতুল ফাজিহাত বলা হয় কি কারণে যেটা মুনাফেকদেরকে লাঞ্ছিত করেছে এই সুরা মুনাফিকদের মুখোশ উন্মোচন করে দিয়েছে যাদেরকে চিনা জানার কোনো উপায় ছিল না মুসলমানদের অন্তর্ভুক্তই তারা ছিল কিন্তু তাদেরকে একেবারে উলঙ্গ করে প্রকাশ করে দিয়েছে এই সুরায় অবা এই জন্য এটা হল সুরায়তুল ফাজিহা যা লাঞ্ছনাকারী সুরা মুনাফিকদের মুখোশ উন্মোচনকারী সুরা রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এই মুনাফেকদের ব্যাপারে যে নীতি অবলম্বন করেছিলেন সেই নীতিটা মদিনায় আসার পর থেকে শুরু হয়েছিল আমরা সকলে উপলব্ধি করি যে মদিনা গোটা আরব বিশ্বের মধ্যে ছোট্ট একটা জায়গা ছিল চতুর্দিকে ছিল মুসলমানদের দুশ্মন ইসলামের দুশ্মন মুশ্রিক ইহুদি নাসারা সারা দুনিয়া ব্যাপী তাদেরই ব্যাপক বিস্তৃতি ছিল আর মদিনার আশপাশের মধ্যে ইহুদিদের ব্যাপক একটা কর্তৃত্ব আধিপত্য ছিল আর মদিনার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সেখানে মুনাফেকাও ছিল যদি রাসুল্লাহ সাল্লাসাল্লাম আলাইসাল্লাম মুনাফিকদের মুনাফিকিটা প্রথমই প্রকাশ্যভাবে ঘোষণা করে দিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতেন তাহলে নিজেদের ঘরের মধ্যেই তারা নিরাপদহীন হয়ে যেতেন নিজেদের নিরাপত্তাটা তখন বিঘ্নিত হতো বাহিরের শত্রুরা এখানে সুযোগ নিত প্রকাশ্যভাবে আর মুনাফিকরা তাদের প্রকাশ্যভাবে মুনাফিকের সুযোগ পাইত যেহেতু প্রকাশ্যভাবে তারা মুসলিম মুনাফিকরা প্রকাশ্য মুসলিম আর তারা চায় তাদের নেতাটা গোপন থাকুক এই জন্য তারা প্রকাশ্যভাবে তারা মুনাফিকি করত না এটা কিন্তু একটা ইসলামের জন্য মুসলমানদের জন্য ভালো লক্ষণ ছিল প্রকাশ্য না করার কারণে তারা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে মুনাফি কি করত প্রকাশ্য করতে পারত না রাসুল্লাহ সাল্লু আলহাম তাদের গোপন মোনাফিকিগুলোকে তিনি খুঁজে খুঁজে বের করতেন না দেখেও না দেখার ভান করতেন যাতে এরা সরাসরি প্রকাশ্য শত্রুর কাতারে না আসনে না এসে যায় ইসলাম অত্যধিক নাজুক অবস্থা তখন চলছিল এই কারণে তাদের প্রতি তখন নমনীয় ছিলেন সর্বশেষ আস্তে আস্তে তাদের মুকুশ উন্মোচন করতে থাকেন তাবুক যুদ্ধ থেকে ফেরার পর একটি ঘটনা ঘটেছিল আমি পরে রাস্তার একটা ঘটনা এটা মুনাফিকদের এটা পরে সামনে আলোচনা আসবে সে কথাটা সামনে আলোচনা করবো ইনশাল্লাহ জুমাবারে মসজিদে নবমী থেকে ছত্রিশ জন মুনাফিককে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বের করে দিয়েছিলেন নাম ধরে ধরে ডেকে ডেকে বললেন অমুকের পুত্র অমুক তুমি মুনাফিক এখান থেকে বের হয়ে যাও সরাসরি নাম ধরে ধরে এইভাবে ছত্রিশ জনকে তিনি নাম ধরে ধরে ডেকে ডেকে মসজিদ নবমী থেকে জুমাবারি বের করে দিয়েছিলেন সেই দিন হজরত উমর রাজি আল্লাহ আনহু মসজিদে আসতে দেরি করেছিলেন তিনি দেখলেন দল বেঁধে লোকজন মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে তিনি ভাবলেন হয়তো জুমার নামাজ হয়ে গেছে এই জন্য নিজে এত লজ্জিত হলেন যে জুমার নামাজে তিনি সঠিক সময় আসতে পারলেন না সালাদ শেষ হয়ে গেছে লোকজন সালাদ আদায় করে চলে যাচ্ছে এই জন্য লজ্জায় উমর রাজিয়াল্লাহানহু এই লোকজন যাতে ওনাকে না দেখে এই জন্য একটু লুকিয়ে লুকিয়ে আড়াল করে তিনি এই মসজিদের দিকে আসতেছেন আর সেই লোকগুলো উমরকে দেখে তারাও লুকিয়ে উমরকে আড়াল করে তারা লজ্জায় আড়াল করে তারা যেতে যাচ্ছে এই জন্য তারা জানে তারা মুনাফেক আজকে মসজিদ থেকে লাঞ্ছিত বেইজ্জত হয়ে তারা বের হয়ে এসেছে আর তারা জানত যে এই ব্যাপারে মুনাফেকদের ব্যাপারে উমর রাজি আল্লাহ আনহু ছিলেন অত্যধিক কঠোর অন্যদের মধ্যে এই কঠোরতা ছিল না কারো মধ্যে কোন মোনাফেকির একটু কিছু আলামত পেলেই তিনি তোর বাড়ি ধরে ফেলতেন রাসুলের কাছে অনুমতি চাইতেন হে আল্লাহ রাসুল আমাকে অনুমতি দেন আমি মোনাফিকের গরদানটা উড়িয়ে দেই উমর ছিলেন এই ব্যাপারে খুব কঠোর তখন উভয় উভয়কে আড়াল করে যাচ্ছে একদল বের হয়ে যাচ্ছে আর উমর আসছেন মসজিদে তিনি মসজিদে এসে দেখলেন যে না এখনো সালাত হয়নি লোকজন মসজিদ রয়ে গেছে উমরকে দেখেই কয়েকজন খুব খুশি হলেন খুশি হয়ে উমরকে খুশি করার জন্য তারা বলতে থাকলেন হে উমর আপনি খুশি হন আজকে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এই মসজিদ থেকে এই মুনাফিকদেরকে বের করে দিয়েছেন তখন উমর জানতে পারলেন যে আসলে রাসুল্লাহ সাল্লু আলহাম মুনাফিকদেরকে বের করে দিয়েছেন মসজিদ থেকে আসলে তিনি অত্যধিক খুশি হয়েছিলেন সেই দিন এই ছত্রিশটা মুনাফিককে প্রকাশ্যভাবে মুনাফি মুনাফিক হিসেবে ঘোষণা দিয়ে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম মসজিদ থেকে বের করে দিয়েছিলেন এর আগ পর্যন্ত তারা মুসলমানদের মতোই মুসলমানদের মসজিদে হাজির হয়ে তারা সালাত আদায় করত মুসলিম পরিচয় তাদের ছিল শেষ দিকে মুনাফিকদের এই মুখোশগুলো উন্মোচন করা হতে থাকে কিছু মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাসুল উল্লাহ সাল্লাহকে জানিয়েছিলেন আর সেই মুনাফিকদের কথাগুলো রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গোপন রেখেছিলেন শুধুমাত্র হজরতে হুজাইফা রাজি আল্লাহানুকে বলেছিলেন সেই মুনাফিকদের পরিচয় হুজাইফাকে বলেছিলেন হুজাইফা ছাড়া আর কোন সাহাবার কাছে এটা বলেননি এই জন্য হুজাইফাকে সিদ্দুল নবী বলা হয় যে নবীর গোপন কথা তিনি জানতেন উমর রাজি আল্লাহ আনহু কোন মুসলমান মারা গেলে তার জানা যায় শরিক হতেন না যেই জানা যায় হুজাইফা শরিক হতেন না কারণ হুজাইফা মুনাফিকের নামগুলো জানতেন রাসুল তাকে জানিয়েছেন এই জন্য উমর জানাজা পড়তে গেলে আগে দেখতেন হুজাইফা জানাজা নামাজে যাচ্ছে কিনা যদি হুজাইফা জানাজা পড়ে তাহলে উমর পড়তেন নতুবা ওমর সেই যায় শরিক হতেন না তিনি বুঝতেন যে হয়তো সে মুনাফিক এই জন্য হুজাই পাইখানে যাচ্ছেন না এই পথে মুনাফিকদের ব্যাপারে আস্তে আস্তে কঠোরতা আরোপ করা হয় প্রথম কার যেমন সহজতা ছিল সেই সহজতা পরবর্তী সময় রাখা হয়নি অবশ্য তাদের ব্যাপারে এই আয়াতের এই সুরার মধ্যেই পরবর্তী সময়ে আরো কঠোর নির্দেশ আসবে ওই সময় আলোচনা করবো ইনশাল্লাহ তো রাসুল্লাহ সাল্লাইসাল্লামের বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে যে ওনার কান বাড়ি হওয়া মুমিনদের কান কথা শোনা এটা ওই মুনাফেকদের জন্যই কল্যাণকর তাদের জন্য লাভ কারণ তিনি আল্লাহর প্রতি পূর্ণ ইমান এনেছেন ইমানের পরিপন্থী কোনো কাজ তিনি করেন না মুমিনদের কথা শুনে তিনি ভুল কোনো কাজ করেন না কারণ আল্লাহ সঠিক সিদ্ধান্তই নেওয়ার শক্তি সুযোগ যোগ্যতা তাকে দিয়েছেন মুমিন যে কোনো কথা বলল এটা সত্য মিথ্যা যাচাই না করেই তিনি যে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন এমন তিনি নন তিনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী যে আল্লাহ ওনাকে সঠিক নির্দেশনাই প্রদান করেন এই জন্য যেই কান কথাগুলো তিনি শুনেন সেটা হল সবচেয়ে সঠিক যা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আর তার এরপরের বৈশিষ্ট্য হল তিনি মুমিনদেরকে বিশ্বাস করেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম মুমিনদেরকে বিশ্বাস করেন মুমিনদের পরস্পরের এমন আকিদা এবং আমল হওয়া উচিত প্রত্যেক মুমিন প্রত্যেক মুমিনকে বাহ্যিক অবস্থায় বিবেচনা করবে কারো গোপন বিষয় অনুসন্ধান করবে না বাহ্যিক সুধারণার ভিত্তিতে একজন মুমিনকে ভালো তার প্রতি ভালো ধারণা পোষণ করবে তার ত্রুটি থাকতে পারে সে গোপন ত্রুটিগুলো গুরুত্ব না দিয়ে সেই দিকে মনোনিবেশ না করে বাহ্যিক তার যে ইমান আকিদা তার আমল যেটা মুসলমানদের সাথে মিল মুমিনদের সাথে বাহ্যিক অবস্থায় মিল সে বাহ্যিক অবস্থাটাই সামনে থাকতে হবে এবং সে বিবেচনাই বিবেচনা রাখতে হবে অর্থাৎ মুমিনদের প্রতি সুধারণা পোষণ করা সাধারণত কোনো ব্যক্তির মধ্যে যদি মিথ্যা বলার অভ্যাস পাওয়া না যায় মুমিনকে সত্যবালী গুয়াদি বলে বিশ্বাস করা হতে পারে সে মিথ্যা কোথাও বলে কিন্তু আমার জানা নাই আমি জানি কেউ সে মুমিন এই আমি তাকে বিশ্বাস করবো সে সত্যবাদী কিন্তু যদি জানি সে মিথ্যা বলেছে তখন তো আমার জানা হয়ে গেল এটা প্রমাণিত যখন প্রমাণিত হলো তখন আমি তাকে অবিশ্বাস করব সে মিথ্যা বলছে তার এই রূপটা তার আছে কিন্তু জানার আগ পর্যন্ত আমি ভালো ধারণা পোষণ করব যেমন মনে করেন মুসলমানদের আকার আকৃতি সব কিছু একজন মানুষের বাহ্যিক নমুনা থেকে মনে হয় আমি চিনি না এমন একটা জায়গায় গেলাম একটা মসজিদ আমি সালাত আদায় করব ইমাম সাহেবকে দেখে পরিপূর্ণ মুসলিমদের মতোই মনে হচ্ছে মুসলমানদের মতোই তিনি সবকিছু ওনার আমি তার প্রতি সুধারণা পোষণ করে তার পিছনে তার ইমামতিতে আমি সালাত আদায় করব যতক্ষণ পর্যন্ত আমি তার ব্যাপারে ইমানের বিপরীত কোন শিরকে বেদাতে লিপ্ত এ ব্যাপারে কোন আমার কাছে প্রমাণ না থাকবে কিন্তু আমি যদি জানি ওই ইমাম মুশ্রিক আমি তার পিছনে পেদা করব না আমি জানি যদি ওই ইমাম বেদাতি আমি তার পিছনে পেদা করব না যদি জানি সে ইমাম মুশ্রিক সে বেদাতি আমি তাকে সালামও দেব না কারণ মুশ্রিককে বেদাতিকে সম্মান প্রদর্শন করা নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন মান হাদমিল ইসলাম যে কোনো বেদাতকারীকে সম্মান প্রদর্শন করলো সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো সেহেতু কোনো বেদাতকারীকে সম্মান প্রদর্শন করা যাবে না আর সালাম এটা সম্মান প্রদর্শনের একটা বিষয় আলামত তার পিছনে একতেদা করা সালাদ আদায় করা তাকে ইমাম মেনে নেওয়া সেটা সেটা সম্মান প্রদর্শনের বিষয় শাসকের পিছনে একতেদা করা যাবে সালাদ আদায় হবে শাসক বলতে কি গুণাগার মুমিন গুণাগার সে মুর্শিদ নয় সে খালেদ মোয়াহিদ পরিপূর্ণ সে মুমিন শেষ বেদাত থেকে মুক্ত সে কিন্তু কিছু কিছু পাপও তার দ্বারা গঠিত হয় এমন ব্যক্তির পিছনে ইত্তেদা করা যায় সালাদ আদায় হবে কিন্তু মুশ্রিকের পিছনে বেদাতির পিছনে সালাদ আদায় করলে সেই সালাদ হবে না কোন কারণে যদি কেউ নিরুপায় হয়ে যান হয়তো মসজিদে গিয়েছেন মসজিদেরা সালাদ আদায় করছে আপনি সেখানে সালাদ আদায় করে নিলেন কিন্তু পরে বুঝতে পারলেন সালাদ আদায়ের পর বা ওই সময়ে সালাত আদায়ের সময়ে বুঝতে পারলেন যে ইমাম তো মুশ্রিক অথবা বিদাতি তখন করবেনটা কি সেই সময়ের জন্য একটা উত্তম কৌশল করে নেওয়াটা ভালো সেটা হলো মুসলমানদের মধ্যে ফেতনার আশঙ্কায় সেখানে সালাত আদায় করে নেওয়া এবং পরে একা একা সালাদটা নিজের সালাদ নিজে আদায় করে নেওয়া পরে নিজের সালাদটা একা একা আদায় করে নেওয়া কারণ বেদাতি বা মুশ্রিকের পিছনে সালাদ আদায় করলে সালাদ হবে না আর ওই সময় যদি ওটা চ্যালেঞ্জ করতে যান এখানে ফেতনার সৃষ্টি হবে এই কারণে ওই ফেতনার থেকে বাঁচার জন্যই শুধুমাত্র এই কৌশলে ওই সময় সালাদ আদায় করে নিলেন কিন্তু নিজের সালাদকে নিজে হেফাজতের জন্য করে আদায় করে নিলেন কিন্তু এমন ইমামের পিছনে যদি আমি পড়ি আমি জানি না সে মুশ্রিক বা সে বেদাতি আমার সুধারণা হলো তিনি মুমিন আর মুমিনদের মতোই তার দেখতেও যেমন তার কথাবার্তাও তেমন তার সালাত আদায় সবকিছু এমনই সে তো আমি সালাত আদায় করে নেব আমার সালাত হয়ে যাবে যদিও তার মধ্যে বেদাত এবং শিব তাকে যেটা আমি জানি না তথাপি আমার সালাত হয়ে যাবে কারণ আমার মুমিনের প্রতি সুধারণাটা হলো আমার কাজ আমি ওই সুধারণার ভিত্তিতে মুমিনকে আমি বিশ্বাস করব মুমিনের প্রতি সুধারণা পোষণ করব যত কন্যা তার মধ্যে এই ধরনের কোন ত্রুটি আমার কাছে প্রমাণিত না হয় যখন প্রমাণিত হয়ে যাবে তখন যে অপরাধটা তার মধ্যে পেলাম সেই অপরাধ তাকে আমি মনে করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা অপরাধ নয় এটা মুমিন হওয়া সত্ত্বেও আমি তার প্রতি এটা যেহেতু আমার কাছে প্রমাণিত হয়ে গেছে তখন আমি তারই অপরাধী হিসাবে তাকে মনে করব কিন্তু সে অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তার প্রতি সুধারণা পোষণ করব এটা মুমিনদের এই বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই মুমিনদেরকে তিনি বিশ্বাস করেন এই কারণে যে মুমিন মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা বলা কবিরা গুণা মুমিন তার আরেকজন মুমিন ভাইয়ের প্রতি হিংসা পোষণ করতে পারে না যদি হিংসা পোষণ করে তার নিজের ভাইয়ের প্রতি তাহলে তার নিজের নেক আমলগুলোই তো ধ্বংস হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন ওলা তাজাসু ওলা তাহাসু ওলা তানাজাসু ওলা তাহাসাদু ওলা তাবাগাজু ওলা তাদাবারু ওয়াকুনু ইবাদ আল্লাহ ইসওয়ানা এই হাদিসটি বুখারি মুসলিম সহ অনেক সহি হাদিসের কিতাবে আছে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম বলেছেন তোমরা একে অন্যের দুষ তালাশ করে বেরিও না মুমিনদের দুষ তালাশ করে বেড়ানো এটা নিষিদ্ধ অপরাধ এটা করা যাবে না দুষ অনুসন্ধান করে বেরিও না একে অন্যের পরস্পরে একজন আরেকজনের একে অন্য সম্পর্কে তোমরা খারাপ ধারণা পোষণ করো না এহসাস করা অনুভব করা মনের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসা মনে হয় লোকটি খারাপ ওই ইমানদার মনে হয় তার এই দোষটা আছে এই তো নিজের মনের মধ্যে একটা তার সম্পর্কে খারাপ ধারণা পয়দা করা এটা সম্পূর্ণ নিষিদ্ধ করা যাবে না তোমরা পরস্পরে একে অন্যকে ধোকা দেবে না একে অন্যের প্রতি তোমরা হিংসা পোষণ করবে না তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করবে না শত্রুতা পোষণ করবে না তোমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক চিহ্ন করবে না তোমরা সকলেই আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো এই হাদিসটিতে রাসুল্লাহ সাল্লু আলাই মুমিনদের একে অন্যের প্রতি পরস্পরের মধ্যে কিছু বর্জনীয় বিষয় নিষিদ্ধ বিষয় উল্লেখ করেছেন যে এই সকল কাজগুলো থেকে মুমিনগণ সকলে বিরত থাকবেন তাদের এক একজন আরেকজনের প্রতি এই ধরনের কর্ম থেকে বিরত থাকবেন তা করবেন না সরাসরি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এটা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় মুমিনরা যদি এই ধরনের বিষয়গুলো থেকে বিরত থাকেন তাহলে পরস্পরের সম্পর্ক অত্যধিক সুদৃঢ় হবে মুমিনদের মধ্যে রুহামা ভালোবাসার সম্পর্ক পয়দা হওয়া অত্যধিক জরুরি আর মুমিনদা হলেন কাল বুনিয়ান রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন ইয়াসুদ্দু বাহবাহু বাহবাহ প্রাসাদের একটা ইট আরেকটা ইটের সাথে গাঁথুনির মাধ্যমে যেমন একটি আরেকটাকে শক্তিশালী করে মুমিনগণ অনুরূপ একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এইভাবে মিলিত হয়ে তারা শক্তি অর্জন করে মুমিনগণ এটার দ্বারা বোঝানো হয়েছে যে মুমিনগণ সকলেই দলবদ্ধ থাকবে জামাতবদ্ধ থাকবে একা থাকলে তারা শক্তিহীন যখন জামাতবদ্ধ থাকবে এটা প্রাসাদের মতো মজবুত হয়ে যাবে ইটগুলো যদি বিচ্ছিন্ন এখানে সেখানে পড়ে থাকে মূল্যবান ইট এটা কোনো উপকারে আসবে না বরঞ্চ মানুষের কষ্টের কারণ হয়ে যাবে মানুষের চলাচলে বেঘাত ঘটবে চলতে গিয়ে হুচট হুচটকে পা ভাঙবে কষ্ট পাবে অথচ ইটগুলো তো ভালো কিন্তু সেই ইটগুলোকে যদি একটা নিয়ম মাফিক বালি সিমেন্ট মিশ্রণ করে মশলা বানিয়ে একটা প্রাসাদ তৈরি করা হয় গাঁথুনি দিয়ে ওয়াল দেওয়াল তৈরি করা হয় সেই ঘরে মানুষ নিরাপদে বসবাস করতে পারে উত্তম উপকারের জায়গা হয়ে যায় মুমিনগণ যদি জামাত থেকে বিচ্ছিন্ন এইভাবে ছড়িয়ে ছুটে থাকে তাহলে সেটা মুমিনদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এরা মুসলমানদের ব্যাপক ক্ষতি করে চলার পথে বাধার সৃষ্টি করে সেখানে মানুষের বিভিন্ন ধরনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু সেই মুমিনগঞ্জ যদি একটা জামাবদ্ধ থাকে তারা এক এমআরআর অধীনে যদি তারা সংঘবদ্ধ থাকে একই উদ্দেশ্যে তারা পরিচালিত হয় একই কাতারে সামিল হয় তারা একই কাতারে সামিল হয়ে তারা যুদ্ধ করে আর তাদের ছত্রছায়ায় অপর দুর্বল নারী পুরুষ শিশুরা নিরাপত্তা লাভ করে তারা হয়ে যায় তখন প্রাসাদের মতো সেই মুমিন মুজাহিদগণ হয়ে যায় প্রাসাদের মতো সেই প্রাসাদের মধ্যে আশ্রয় নিয়ে সকল মানুষ নিরাপত্তা লাভ করে শান্তি পায় এই জন্য মুমিনদের পরস্পরের যে বৈশিষ্ট্যটা হলো প্রথম মুমিনরা অত্যধিক হবে সরল এরা কপট হবে না সকল মুমিনগণ মুমিনদের প্রতি সুধারণা পোষণ করবে ভালো ধারণা পোষণ করবে যদি কখনো কারোর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি পরিলক্ষিত হয় তার প্রথম দায়িত্বটা কি তাকে নসিহা দেবে সংশোধন করবে এই কারণে যে তার ভাই আগুনে পুড়ে যাচ্ছে আগুন থেকে তাকে রক্ষা করা দরকার সেই দরদুই মন নিয়ে তাকে নতিহার জন্য চেষ্টা করবে তার প্রতি প্রথমেই যদি বিদ্বেষ পোষণ করে সেটা খারাপ কাজ করেছে তাহলে তাকে দূরে সরিয়ে দিবে অশান্তি সৃষ্টি হবে আগুন জ্বলবে এই জন্য প্রথম সুধারণা পোষণ করা আর কখনো ত্রুটি বিচ্ছুতি লক্ষ্য পরিলক্ষিত হলে তাকে সংশোধনের চেষ্টা করা এটা মুমিনদের কাজ এতে করে পরস্পরের সম্পর্ক সুদৃঢ় হয় তো রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম এই কাজটাই করেছেন মুমিনদেরকে তিনি বিশ্বাস করেন কারণ মুমিনরা মিথ্যা কথা বলতে পারে না কারণ মিথ্যা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলাটা হলো কবিরা গুণা সে মুমিন এই কবিরা গুণা করতে পারে না যেই কবিরা গুণা থেকে তবা না করলে জাহান নামের আগুনে পুড়তে হবে এই জন্য মুমিনগণ এই মিথ্যা কথা বলে না মুমিনরা সবসময় সত্য কথা বলে তারা কথা বলে দিনের সাথে দিনের কল্যাণে এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাদের কথাগুলো বিশ্বাস করেন এবং তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত স্বরূপ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মুমিনদের জন্য যারা প্রকৃতপক্ষে মুমিন তাদের জন্য তিনি রহমত স্বরূপ এখানে খাস করা হয়েছে এই রহমতটাকে খাস করা হয়েছে তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্যই রহমত কিন্তু এখানে খাস করা হয়েছে তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত স্বরূপ আসলে কথাটাই সঠিক যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের বিদ্যমানতায় কোনো মুমিন যদি কোনো ভুল করে অপরাধ করে তার মধ্যে কোনো মোনাফেকি নেফাকি চলে আসে আর রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে এসে হাজির হয়ে যায় তার সেই অপরাধগুলো সহকারে আর রাসুল্লাহ সাল্লাম তাকে নসিহা দিলে সে সংশোধিত হয়ে যায় এটা তার জন্য রহমত স্বরূপ রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কারণে সে রহমত প্রাপ্ত হল গজব থেকে মুক্তি পেল রাসুল্লাহ সাল্লু মুমিনদের জন্য রহমত স্বরূপ তিনি মুমিনদের জন্য তিনি কঠোরতা আরোপ করেননি আমরা যদি আরো কিছু দেখি একটি হাদিসে রাসুল্লাহ সাল্লু বলেছেন আলী রাজু যখন ইয়ামনে পাঠিয়েছিলেন আহলে কিতাবদের কাছে ইয়ামনে তখন আহলে কিতাবরা ছিল তখন তিনি বলেছিলেন বা ফিরু কলা তুনা ফিরু তুমি তাদেরকে সুসংবাদ দেবে হতাশ করবে না তাদের জন্য দিনটাকে তুমি সহজ করে দেবে কঠিন করবে না রাসুল্লাহ সাল্লাইসাল্লামের এই নির্দেশনার মধ্যে অত্যধিক কল্যাণ নিহিত আছে তিনি মানুষের প্রতি দয়ালু মানুষের প্রতি অত্যধিক দরদি কঠুরতা আরোপ করেন না তিনি তাদেরকে হতাশ করেন না কোনো পাপ করলেই জাহান নামে চলে যাবে তেমন ভাবে হতাশ করেন না সুসংবাদ দেন জান্নাতের সুসংবাদ যে কোনো ইমানদার গুণাখাতা করলেও সে যখন তবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন তাকে জান্নাত দান করবেন না এবং আল্লাহ সেই তবাটাকে মুমিনদের জন্য রহমত হিসাবে দিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন আর থেকে তবাকারী ব্যক্তি যেন ওই ব্যক্তির মতো যে আর কোনো নাই থেকে তবাকারী ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যার কোনো গুণাই নাই ওটা তবা করার পর তার আর কোনো গুণা থাকে না এই সুসংবাদগুলো দেন আর দিনটাকে তাদের জন্য কঠিন না করে দিন পালন করাটাকে সহজ করে দেন কারণ আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেন নাই তার মধ্যে কতটুকু যোগ্যতা আছে শক্তি আছে সামর্থ্য আছে এটা আল্লাহ জানেন সকলকে সমান করে দেননি তারতম্য করেছেন মেধার ক্ষেত্রে দেখেন জ্ঞান বুদ্ধির ব্যাপারে দেখেন শারীরিক শক্তির দিকে দেখেন অর্থনৈতিক দিক থেকে দেখেন সময় সুযোগ অন্যান্য অবকাশের দিকে যদি দেখেন সকল দিক যদি আমরা বিশ্লেষণ করি একজন থেকে আরেকজনের মধ্যে তফাত দেখতে পাব সকলকে একই রকম দেওয়া হয়নি আল্লাহ সুবাহান সকলকে এক রকম দেন নাই যাকে যেই পরিমাণ দিয়েছেন তার কাছ থেকে সেই পরিমাণের হিসাব তিনি গ্রহণ করবেন এই জন্য সকলের উপর সমানভাবে কোনো বোঝা চাপিয়ে দেওয়া যায় না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মুমিনদের জন্য রহমত স্বরূপ তিনি মুমিনদের কষ্টের কারণ নন ওনার দ্বারা মুমিনরা কল্যাণ লাভ করেছে যেমন দেখুন হুনাইনের ময়দানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন গনিমতের মাছ থেকে কোনো কাফের মুশ্রিক অথবা ন মুসলিমকে বিপক পরিমাণে দান করেছিলেন বিপুল পরিমাণে দান করেছিলেন যেমন গতকালকে বলেছিলাম যে সাফওয়ান ইবনে ওমাইয়া যে ইমান আনে নাই মক্কা বিজয়ের পরও ইমান আনে নাই কিন্তু নিরাপত্তা লাভ করেছিল রাসুল্লাহ সাল্লাম সাধারণ ক্ষমায় মুক্ত করে দিয়েছিলেন সেও ওই হাওয়াজিন পুত্রের সাথে যুদ্ধ করার জন্য রাসুল্লাহ সাল্লাহামের বাহিনী ভুক্ত হয়ে গিয়েছিল কিন্তু গিয়েছিল কেন গণিমতের মালের আশায় দেখতে যে ইসলাম এত শক্তিশালী হয়ে গেছে ইসলামের বিজয়ের কারণে বিজয় এবং শক্তি দেখে সে ওই গণিমতের মালের আশায় সে গিয়েছিল এই জন্য রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম গণিমতের মালের খুমুস থেকে তাকে দিয়েছিলেন ওটা আমি বলেছিলাম কালকে কাফের মুসিদদেরকে জাকাত থেকে দেওয়া যাবে না কিন্তু গনিমতের মাল থেকে বা ফিতরা বা অন্যান্য নকল সৎকা থেকে দেওয়া যাবে কিন্তু জাকাত থেকে দেওয়া যাবে না সেই অনেকে দলিল দেন এই সাফওয়ানকে দেওয়ার ব্যাপারটা বলে কাফেরকে দেওয়া যায় কিন্তু সাফওয়ানকে যে দেওয়া হয়েছিল এটা জাকাত থেকে দেওয়া হয়নি দেওয়া হয়েছিল গনিমতের মালদের খুমুস থেকে দেওয়া হয়েছিল সেই সময় দেখি মক্কায় বিভিন্ন গুত্রপতি সর্দার যারা ওই মক্কা বিজয়ের পরে তারা ইসলাম গ্রহণ করেছিল একান্ত নিরুপায় হয়ে তাদেরকে তিনি একশোটা করে উঠ দিয়েছিলেন প্রত্যেককে দলপতিদেরকে একশো করে উঠ দিয়েছিলেন যাতে ওই সর্দারদেরকে দিলে তার অধীনস্থ তার অনুসারীরা তারা খুশি হবে যে আমার তাই সর্দারকে তিনি সম্মান করেছেন এখানে একশোটা উঠ তাদেরকে দিয়েছিলেন মদিনার সে আনসারদেরকে অনেকে বঞ্চিতই করলেন কারো কারো মনে একটু কষ্ট হল এরা মুনাফিক নন মদিনার আনসার গণ তার মনে একটু কষ্ট পেলেন যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এইভাবে তাদেরকে দিয়ে দিলেন আমাদেরকে একবারে বঞ্চিত করলেন তাদের মনের কষ্টটা রাসুল্লাহ সাল্লাহ বুঝতে পারলেন এরপর তাদেরকে নিয়ে আলাদা একটা সমাবেশ করলেন দিয়ে তাদেরকে একটা তিনি খুদ্া দিলেন তিনি বললেন আমি কাউকে ভালোবাসি কিন্তু তাকে আমি দেই না আর কাউকে আমি ভালোবাসি না আমি তাকে দেই এই জন্য যেটা পাওয়ার পর সে খুশি হয়ে দিনের পথে চলবে আর আগুন থেকে সে বেঁচে যাবে না দিলে সে আগুনের দিকে দাবিত হবে আজকে তোমরা দেখছো আমি এমন সব লোকদেরকে দিয়েছি যারা আসলে হকদার ছিল না আমি তোমাদেরকে দেইনি তোমরা কষ্ট পেয়েছ বললেন তোমরা কি অসহায় ছিলে না আমি তোমাদেরকে শক্তিশালী করেছি তোমরা কি লাঞ্ছিত ছিলে না আমি তোমাদেরকে সম্মানিত করেছি তোমরা কি পথ ভ্রষ্ট ছিলে না আমি তোমাদেরকে পথ ভ্রষ্ট তাকে মুক্তি দিয়ে হেদায়তের পথে নিয়ে এসেছি আল্লাহর ইচ্ছায় তোমরা কি মনে করো লোকজন এই গণিমতের মালের অংশ নিয়ে তারা কুশির সাথে বাড়ি ফিরে যাবে আর তোমরা সকলে আল্লাহ রাসুলকে সাথে নিয়ে তোমরা বাড়ি ফিরে যাবে কোনটা তোমাদের জন্য কল্যাণকর কোনটা তোমাদের জন্য উত্তম তখন মদিনার আনসারা বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনি সত্যিই বলেছেন আমরা অসহায় ছিলাম দুর্বল ছিলাম ইসলাম গ্রহণ করার পর আমরা শক্তিশালী হয়েছি আমরা লাঞ্ছিত অপমানিত ছিলাম আমরা সম্মানিত হয়েছি ইসলামের কারণে আমরা দরিদ্র অসহায় ছিলাম আমরা সম্পদশালী হয়েছি ইসলামের কারণে আর সবচেয়ে বড় সম্পদ আল্লাহ রাসুলকে আমরা পেয়েছি তারা অত্যধিক খুশি হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আসলে ইমানদারের জন্য তিনি রহমত স্বরূপ যারা রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করে রাসুলের ভালোবাসা মোহাব্বত অন্তরে কুষণ করে যতক্ষণ না সে তার পিতা পিতামাতা সন্তানাদি এবং দুনিয়ার সকলের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে নিজের পিতা পিতামাতা সন্তানাদি আত্মীয় স্বজন দুনিয়ার সকল সকলের চেয়ে সকল কিছুর চেয়ে রাসুল্লাহ সাল্লাইসাল্লামের ভালোবাসাকে যদি অগ্রাধিকার না দেওয়া হয় তাহলে সে ইমানদারি নয় কারণ রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মুমিনদের জন্য তিনি রহমত হিসাবে এসেছেন মুমিনদেরকে তিনি নাজাতের পথ দেখিয়েছেন হেদায়াতের পথ দেখিয়েছেন শান্তি এবং মুক্তির পথ দেখিয়েছেন আর রাসুলের অনুসরণ করেই মানুষ জাহান নামের কঠিন আঘাত থেকে মুক্তি পেতে পারে আর রাসুলের অনুসরণ করেই তারা জান্নাতে শান্তির ঠিকানায় পৌঁছতে পারে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে কোন কোন সাহাবা বলেছিলেন জান্নাতে উঁচু উঁচু প্রাসাদগুলো থাকবে মর্যাদার প্রাসাদগুলো থাকবে সেইগুলো তো নবীদের শহীদদের সিদ্দিকদের সালেহিনদের জন্য আমরা তো ওইখানে যেতে পারবো না তাই রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সামনে এসে বললেন যে আমরা এখন আপনাকে চোখের সামনে দেখতে পাচ্ছি জান্নাতে যাওয়ার যদি আল্লাহ আমাদেরকে নেন তখন তো আপনার দেখা তো আর পাবো না কারণ আপনি তো থাকবেন উঁচু উঁচু প্রাসাদে সেখানে তো আমরা যেতে পারবো না কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে যেইভাবে তোমরা তারকাগুলো জলমল করতেছে দেখতে পাচ্ছ জান্নাতের মধ্যে এমন মর্যাদার স্তর আছে যারা এই মর্যাদার কারণে ওই ধরনের উঁচু উঁচু প্রাসাদের মধ্যে তারা থাকবে আর সাধারণ জান্নাতিগণ ওই তোমরা দেখুন যেভাবে আকাশে তারকারাজি দেখো তাদের প্রাসাদগুলো ওইভাবে উপরে তারকারাজির মতো জলমল করছে দেখতে পাবে তখন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছিলেন আল মারকু মান আহাব্বা যে দুনিয়ায় যার সাথে ভালোবাসার সম্পর্ক রাখে সে তারই সাথী হবে জান্নাতে যদি তোমরা আমাকে ভালোবাসো আমার সাথেই তো তোমরা থাকবে অর্থাৎ এই মর্যাদা রাসুলের ভালোবাসার কারণে মুমিনদের এই মর্যাদা এত উপরে পৌঁছে যাবে যে তারা জান্নাতের মধ্যে এত উঁচু আসনগুলো তারা লাভ করবে প্রাসাদগুলো লাভ করবে রাসুল সাল্লু আলাইসাল্লামের ভালোবাসার কারণে এই জন্য রাসুল হলেন মুমিনদের জন্য রহমত স্বরূপ والذين يؤذون رسول الله لهم عذاب أليم আর যারা আল্লাহ রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক শাস্তি রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে কথার মাধ্যমে আচরণের মাধ্যমে তারা কষ্ট দেয় বিভিন্নভাবে তারা যখন যেভাবে সুযোগ পায় সেইভাবে কষ্ট দেয় রাসুলের অবাধ্যতা করে তারা কষ্ট দেয় রাসুলের আনুগত্য না করে কষ্ট দেয় তারা দেয় মুনাফেকরা মুনাফেকরা মুমিনগণ কখনো রাসুলের অবাধ্য হয়নি মুনাফেকরা রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে প্রকাশ্যভাবে তারা আনুগত্য দেখাতো কিন্তু গোপনে গোপনে সুযোগ পেলেই তারা নাকর মানি করত অবাধ্যতা করত যেই বিষয়গুলো মুমিনদের মাধ্যমে রাসুদুল্লাহ সাল্লু আলাইসাল্লাম জানতেন এবং মনে কষ্ট পেতেন গতকালকে এই প্রসঙ্গে আমি কয়েকটা হাদিস বলেছি যে মুমিনরা এসে রাসুলকে যে জানিয়ে দিয়েছেন বনি তামিম গুসলের জুলকুয়াই চিরের কথাটা গতকালকে আলোচনা করেছি যে রাসুল্লাহ সাল্লাহামের কাছে যখন তার সংবাদটা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহানহু পৌঁছালেন রাসুল্লাহ সাল্লাহু আলহিহাস্লাম অত্যধিক কষ্ট পেয়েছিলেন আর সে কষ্ট পেয়েই তিনি বলেছিলেন আল্লাহ মুসা আলাহ ইসলামের প্রতি রহমত করুন তার জাতির লোকেরা তাকে এর চেয়ে বেশি কষ্ট দিয়েছে মুসা আলাহ ইসলামের জাতিরা মুসা আলাহ ইসলামকে অনেক কষ্ট দিয়েছে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করেছে সহজ নির্দেশটাও মানার জন্য ওহেতু গুড়ে পেঁচিয়ে প্রশ্ন করে বিষয়টাকে জটিল করে তুলেছে এই জন্য তাদের জন্য আল্লাহর বিধান্ত আল্লাহ খুব কঠিন করে দিয়েছিলেন তাদের প্রশ্নের কারণেই এইভাবে তারা মুসা আলাহ ইসলামকে কষ্ট দিয়েছিল এই জন্য অধিক প্রশ্ন করতে রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম নিষেধ করতেন কারণ এটা ইহুদিদের স্বভাব বেশি বেশি প্রশ্ন করাটা ইহুদিদের স্বভাব এজন্য বেশি বেশি প্রশ্ন করে বিরক্ত করাটা তিনি পছন্দ করতেন না কিন্তু মুনাফেকরা বিভিন্ন সময়ে অহেতুক ভাবেই বিভিন্ন ধরনের রটনা করে বিভিন্ন ধরনের কথা রটিয়ে বিভিন্ন ধরনের কথার মাধ্যমে আচরণের মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহকে কষ্ট দিত আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় এই কষ্টের বিনিময়টা কি কটুর পীড়াদায়ক আজাদ তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে একারা যারা ইমানের শ্রদ্ধাবরণে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের আশপাশেই থাকত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ইমামতিতে মসজিদে নবমীতে সালাত আদায় করত কিন্তু এদের কেউ কেউ মুনাফেক ছিল সুযোগ সন্ধানে থাকত কিভাবে কষ্ট দেওয়া যায় সেই সব লোকদের কথাই এখানে বলা হয়েছে যে তারা তাদের এই কর্মের কারণে রাসুল্লাহ সাল্লামকে কষ্ট দেয় আর কষ্ট দেওয়ার ফলে তাদের জন্য আজাবটাকে তারা অপরিহার্য করে নেয় এবং তারা কঠিন আজাবের মধ্যে লিপ্ত হবে يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين তারা আল্লাহর নামে কসম করে তোমাদের কাছে বলে যেন তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আর আল্লাহ এবং আল্লাহ রাসুলির রাসুলেরই অধিক হক অধিকার যে তার প্রতি তারাই সন্তুষ্ট হবেন যদি সে মুমিন হয় তার উচিত কি ছিল আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার পরিবর্তে তারা আল্লাহর নামে কসম করে করে তোমাদেরকে সন্তুষ্ট করতে চায় এটা তাদের একটা অসৎ মানসিকতা ছিল মুমিনগণ সরল প্রকৃতির হয় এবং তারা সরল বিশ্বাসী হয় আর যখন আল্লাহর নামে কসম করে বলবে তখন এটাকে তারা আরো ভালোভাবে বিশ্বাস করে নেবে আল্লাহ নামে কসম করার কারণ এটা আরো বেশি বিশ্বাস করবে এই মুনাফিকরা এই মুনাফিক মুমিনদের সাথে মিশে আল্লাহর নামে কসম করে করে তাদের যে অপরাধগুলো তারা করে সেইগুলোর ব্যাপারে তারা এমন কিছু কারণ যুক্তি দাঁড় করে তাদেরকে বুঝায় যে এটা যেন কোনো অপরাধ নয় বা কোনো ঘটনায় ঘটে গঠিত একটা বিষয় বা এটা তাদের অজান্তি এটা হয়ে গেছে এটা আসলে তারা করতে চায়নি এইভাবে আল্লাহর নামে কসম করে যখন বলে তারা মনে করবে আর একটু মুমিন তো ভুল করতেই পারে তখন এই মুমিনগণ তাদের প্রতি খুশি হয়ে যাবে আর মুমিনরা খুশি হয়ে গেলে তাদের নিরাপদ একটা আস্তানা তারা পেয়ে গেল মুমিনদের মধ্যে তাদের একটা হাইড হওয়ার সুযোগ পেয়ে গেল মুমিনদের মধ্যে তাদের নিজেদেরকে লুকানোর সুযোগ পেয়ে গেল আর এতে করে আস্তে আস্তে মুমিনদেরকে তারা তাদের ইমান দুর্বল করে দিতে পারবে মুমিনদের ইমানকে তারা দুর্বল করে দিতে পারবে মুমিনদের সাথে গরিষ্ঠ হওয়ার কারণে এই জন্য তাদের এই অপরাধগুলো যদি রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম সামনে হাজির হয়ে গিয়ে স্বীকার করে নিত এই জন্য যদি তারা আল্লাহর কাছে তারা ক্ষমা চাইত কবা করত তাহলে আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দিতেন তাদের অপরাধগুলো রাসুলের কাছে বললে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হয়তো তাদেরকে ক্ষমা করতেন এবং তাদেরকে হেদায়াত করে সন্তুষ্টির পথে নিয়ে আসার সুযোগ করে দিতেন আল্লাহর ক্ষমার জন্য আল্লাহর কাছে তিনিও তাদের পক্ষ থেকে দোয়া করতেন এটা তাদের জন্য বেশি উপযুক্ত ছিল আর এই অধিকারটাও আল্লাহ এবং আল্লাহ রাসুলেরই ছিল কারণ তারা অপরাধ করেছে আল্লাহর কাছে আল্লাহ রাসুলের কাছে মোমিনদের কাছে নয় তাদের অপরাধ পাত্র মুমিনদের কাছে নয় আল্লাহর কাছে আল্লাহ রাসুলের কাছে এই জন্য তাদের এই ভুল স্বীকার করে নেওয়া আর ইউ ভুল থেকে মুক্ত হওয়া সেটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে হাজির হয়েই করাটা তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তা না করে তারা মুমিনদেরকে খুশি করার জন্য চেষ্টা করে এটা করে অসৎ মানসিকতায় যে মুমিনদের মধ্যে তারা হাইড হওয়ার সুযোগ পাবে মুমিদের মধ্যে মিলেমিশে থাকতে পারবে আর মুমিনদের মধ্যে তাদের সেই রূপগুলো ছড়ানোর সুযোগ পাবে তাদের ইমানকে তারা দুর্বল করে দিতে পারবে এই অসৎ মানসিকতায় তারা মুমিনদেরকে খুশি করার জন্য তারা আল্লাহর নামে কসম করে তাদের কাছে কথা বলে আল্লাহর কাছে অথবা রাসুলের কাছে এটা করে না প্রকৃত পক্ষেই যদি তারা মুমিন হতো তাহলে তোমাদেরকে খুশি না করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তারা খুশি করত যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার পরিবর্তে তোমাদেরকে খুশি করতে চাচ্ছে এই জন্য পক্ষে এরা মুমিন নয় আল্লাহ শর্ত দিয়ে বলেছেন ইনকান ও মুমিন যদি তারা মুমিন হতো যদি তারা মুমিন হতো তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তারা খুশি করার চেষ্টা করত তোমাদেরকে খুশি না করে আর যেহেতু তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি না করে তোমাদেরকে খুশি করতে চাচ্ছে সেহেতু এরা আসলে মুমিনই নয় এই মুনাফিকদের সকল আচরণগুলো কর্মকাণ্ডগুলো আল্লাহ সুবাহ এই সুরায় তবার মধ্যে এমন ভাবে সবিস্তারে বর্ণনা করেছেন যাতে কোনো মুমিন এই নেফাকি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে না যায় ও জানতেই নিজে না বুঝে ও জানতেই ভুলক্রমে এর মধ্যে যেন লিপ্ত হয়ে না যায় কোন পাত্রের মধ্যে যদি বিষ থাকে কোন ব্যক্তি যদি না জানে এটার মধ্যে বিষ আছে ভুলক্রমে তো সে ওই বিষটা পান করতে পারে এতে করে সে মারা যাবে সে বিষটা সে জানে না ভুল করেও যদি পান করে তথাপিও সে মারা যাবে যে জানে সে যদি পান করে সেও মারা যাবে কিন্তু যে জানে জেনে জানা সত্ত্বে যদি বিষ পান কেউ করে এর প্রতি অধিক অধিক একটা অভিযোগ উত্থাপিত হবে সে হল জানা সত্ত্বেও পান করার কারণে সে হল সবচেয়ে বড় নির্বুধ কেন বুঝে শুনে সে বিষ পান করল কিন্তু বিষের ক্রিয়া তো সমানই হবে একজন জেনে করলো আর একজন না জেনে করলো ক্রিয়া তো সমানই হবে মুমিনগঞ্জ যাতে বুঝে শুনে এ থেকে বাঁচতে পারেন এটা যে বিষ মুমিনরা যদি জানতে পারে তাহলে কখন ওটার ধারে কাছেও যাবে না এই নেফাক এই কর্মটা মুনাফিকের আলামত এই কাজটা মুনাফিকের কাজ যখন মুমিন জানতে পারবে সে ওটার ধারে কাছে যাবে না আর মুনাফিক তো বুঝে শুনে এটা করছে মুনাফিক বুঝে শুনেই এই মুনাফিকিটা করছে বুঝে শুনে করার কারণে সে যেমন জাহান নামি হচ্ছে এটা তো অধিক মাত্রায় এটা জাহান নামে হওয়াটাই উপযুক্ত সে বুঝে শুনে করছে আর যেই মুমিন ব্যক্তি না বুঝে না জেনে সে এই মুনাফিকিতা করল এই গুনার কারণ সেও জাহান নামি হবে তবে এতটুকু তার প্রতি অবকাশ সে ভুল করেছে সে এই ভুলটা যখনই সে বুঝতে পারবে আর এটা আমার ভুল হয়ে গেছে তখন সে বেঁচে যাওয়ার সুযোগ আছে কিন্তু মুনাফিকের সুযোগ নাই সে বুঝে শুনে পান করতেছে না কিন্তু মুমিন ব্যক্তি যখন বুঝে বুঝতে পারবে আর এটা তো আমি ভুল করছি এটা তো মুনাফিকের কাজ এটা মুমিনের কাজ না যদি কখন করেও ফেলে আর জীবনে কখনো যখন যখন তার এটা জানা হয়ে যাবে তখন সাথে সাথে এটাকে তবা করে ফিরে যাবে এই হিসাবে এই মুমিন ব্যক্তির না জানার কারণে যদি করে তাহলে সে ওই মুনাফিক যে জেনে বসে যে বুঝে করলো তার মতো সে অপরাধী নয় তাহলে সে নাম যেটা করে ফেলেছে এই জন্য মুমিনের দায়িত্ব হলো তার জানা যাতে ভুল ক্রমে এটার মধ্যে পতিত না হয় আল্লাহ সুবাহ মুমিনদেরকে হেফাজত করেছেন এই সুরায় তবা নাজিল করে এখানে মুমিনদের করণীয় কি সরাসরি এখানে আদেশ করা হয়েছে এটা চূড়ান্ত সিদ্ধান্তকারী সুরা এই সুরার কোন আয়াতকে কোন অন্য কোন আয়াত মানসুখ করে নাই এই জন্য এটা চূড়ান্ত সিদ্ধান্তকারী সুরা এখানে সরাসরি আল্লাহ মুমিনদের জন্য আদেশ জারি করেছেন বিধান দিয়েছেন মানুষ মুমিনদের জন্য করণীয় হিসাবে সাব্যস্ত করেছেন আর কিছু কর্মকে মুমিনদের আড়ালেই থেকে করা যায় যারা মুনাফেকরা করে বাহ্যিক মুমিন পরিচয় নিয়ে তা করতে পারে যেই ত্রুটি বিচ্ছুতিগুলো যে অপরাধগুলো গোপনীয় সেই সবগুলো বিষয় এখানে খুলে বর্ণনা করা হয়েছে যাতে মুমিনগণ এ থেকে বাঁচতে পারে এ সকল কর্ম থেকে মুমিন যেন বাঁচতে পারে এই জন্য এই সুরায় নেফাকের যতগুলো পথ যতগুলো ছিদ্র পথ দেখানো হয়েছে যেই ছিদ্র পথে সে প্রবেশ করে শয়তানের অনুসারী হয়ে যেতে পারে সবগুলো এখানে চিহ্নিত করা হয়েছে মুমিনকে হেফাজত করার জন্য এই জন্য আমাদের এই সুরায় তবা ভালো করে অধ্যয়ন করা জানা বোঝা দরকার এবং নিজেদের বাস্তব আমলের সাথে মিলিয়ে দেখা দরকার যে আমার মধ্যে এমন কোন ত্রুটি আছে কিনা যদি থাকে নিজে নিজে আমরা সাথে সাথে সংশোধন করে নিতে পারবো আর নিজেকে সংশোধনের জন্যই যেন আমরা এটা জানি তাহলে এর দ্বারা আমরা উপকৃত হতে পারবো তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন এই বিষয়ের উপর কোন প্রশ্ন আজকে একষট্টি বাষট্টি দুটি আয়াত আলোচনা হল মানে একটা জিনিস পরিষ্কার দিনে একটা রাতে আরেকটা যেটা গোপনে করে সেটা প্রকাশ করতে পারবে যেটা যেটা মমিনের সাথে বলে সেটা কাপের সাথে বলে না কাপের সাথে বলে মমিনের সাথে বলে না এই সুতরাং এই স্কেলে যদি আমরাও কেউ কোনো কিছু করি তাহলে আমরা মুনাফিক হয়েই যাবো হ্যাঁ, অবশ্যই আমি এমন যেটা এই কাজগুলি যদি আমি আমার ভিতর থেকে না তাই না সুতরাং এখান মুনাফিকিটা না করে না বুঝে করলেও তো মুনাফিক হয়েই যাচ্ছে হ্যাঁ, হ্যাঁ। না বুঝেও যদি করে তবু তো মুনাফিক হয়ে যাচ্ছে জানা বেশি প্রয়োজন আমরা আমাদের ভিতরে ভাবতেছি যে আমরা কোরআন করতেছি নামাজ করতেছি আমরা যথেষ্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের অনেক ইতিও হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে এটা আমাদের ভালো করে উচিত নিজেদের আগুন থেকে রক্ষা আর প্রশ্ন পূর্ণ মমিন হতে পারবে না এই হাদিসটাতে যেটা পূর্ণ মমিন হতে পারবে না এর অর্থ তাকে সে কাবির হয়ে যাবে এই হাদিসটা এটা বলা হয়নি সে পূর্ণ মমিন হতে পারবে না থেকে জানলাম সেটা কবর অপর নাম সেটা পাবে তার লাঞ্ছনাকারী সুরা মুনাফিকদেরকে এই সুরায় লাঞ্ছিত করা হয়েছে সামনে আরো আলোচনা আসবে যে মুনাফিকদের অনেক বিষয়গুলো আরো সামনে আসবে ইনশাল্লাহ আমার মনে হয় প্রশ্ন শেষ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এখানের মধ্যে যে একটা খাত আছে যে রাজজাতিদের মুক্ত করা সেটা তো এখন আমরা দেখতেছি নাই তো এখন যারা বিভিন্নভাবে হচ্ছে হচ্ছে আমরা জানতে পারি যে অনেক মহিলা বিক্রি হয় বিকৃত হচ্ছে এখন এখানে যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, যাবে যাবে এটা তো এটা ডাইরেক্ট এটার পড়ে হ্যাঁ হ্যাঁ তাদের মুক্তিপণের বিনিময়ে তারা মুক্তি হতে পারে আর ওটাকে ওই রেখা ওই বন্দীদেরকেই বলা হয় যে সে হয়তো তার মনিবের সাথে কোনো চুক্তি করেছে যে এই পরিমাণ একটা মূল্য নির্ধারণ করেছে আমি এই পরিমাণ তোমাকে দিলে দিতে পারলে মুক্ত হয়ে যাব সে মনিবের সাথে একটা কন্ট্যাক্ট করে ফেলেছে কিন্তু তার সাধ্য নাই এটা দেওয়ার তখন তার এটা এর থেকে প্রদান করাটা দিয়ে তাকে আদায় তাই মুক্ত করে নিয়ে আসা ওই জাকাতের এই খাতের মধ্যে একটা যেমন যেমন দেখো হজরতে জুয়াইরিয়া রাসুল্লাহ সাল্লাহামের স্ত্রী তিনি বনি মুস্তালিকের সর্দারের কন্যা তিনি অন্য একজন সাহাবার ভাগে পড়েছিলেন বনি মুস্তালিক বিজয়ের পর তিনি বন্দিনী হয়ে এসেছিলেন তখন তিনি যা ভাগে পড়লেন তার সাথে একটা চুক্তি করে নিলেন আমি এই পরিমাণ দিয়ে তোমার কাছে মুক্ত হয়ে যেতে চাইছি সেও রাজি হয়ে গেল দুজনের মধ্যে কন্ট্যাক্ট হয়ে গেল ঠিক আছে তো এই পরিমাণ দিলে তুমি মুক্ত কিন্তু সে তো তখন বন্দী তার সম্পদ থাকলে কি হবে মুসলমানরা তো সব গণিমত হিসেবে নিয়ে এসেছে তাতে এখন আর নিজের কিছু নাই তখন জুয়াইরিয়া রাসুল্লাহ সাল্লাহামের ঘরে আসলো দরজা দাঁড়িয়ে অনুমতি চাইল হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ দেখে দেখলেন যে মহিলাটা খুবই সুন্দরী আর তিনি বললেন যে আমি মনে মনে ভাবতে থাকলাম যদি এই মহিলাটাকে রাসুল্লাহ দেখেন তাহলে তিনি কিন্তু বিয়ে করে নেবেন তো ঘটনাক্রমে ঠিকই রাসুল্লাহ বের হয়ে আসলেন জিজ্ঞাসা করেন কেন এসেছ তখন সে পরিচয় দিল আমার পরিচয় এই আমি অমুকের ভাগে পড়েছিলাম আমি তার সাথে এই চুক্তি করেছি কিন্তু আমার তো এই সামর্থ্য এখন আর নাই আর কি এই পণ দিয়ে মুক্ত হওয়ার মতো সামর্থ্য নাই আপনার কাছে আমি সাহায্যের জন্য এসেছি আমাকে মুক্ত করার জন্য আপনি সাহায্য করেন তখন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লাম বললেন যে আমি যদি এর চেয়ে উত্তমটা করি তখন জুয়াইরিয়া বললেন যে এর উত্তমটা আবার কি তখন তিনি বললেন আমি তোমার এই মুক্তিপণ দিয়ে তোমাকে মুক্ত করে নেব আর তোমাকে বিয়ে করে নেব তখন জুয়াইরিয়া রাজি হয়ে গেলেন তখন রাসুল্লাহ সাল্লাম ওই মুক্তিপণ দিয়ে দিলেন যার আগে পড়েছিল তাকে তার এই চুক্তি মাফিক যা নির্ধারিত ছিল দিয়ে দিলেন এবং জুয়েরাকে বিয়ে করে নিলেন তিনি উম্মাহাতুল মুমিনদের মধ্যে একজন হয়ে গেলেন হ্যাঁ যদি হেদায়তের পথে ওইখানে তো আসলে এইভাবে কি কেনা বেচা হয় এগুলো সস্তা থাকে সরকার তাহলে তো অবশ্যই তাহলে তো অবশ্যই একটা পাপ থেকে মুক্ত করা দ্বিতীয় তাদেরকে স্বাধীন করে দেওয়া এবং এদেরকে যদি আমি যদি বলি যে এদেরকে যদি আমরা নসিহা দেই তাহলে নসিহা গ্রহণ করে যদি তারা তবা করে ইমানের পথে চলে আসে তারা তো পবিত্র হয়ে যাবে মুমিনরা তাদেরকে দিয়ে শাদি করে প্রোভাইড করবে ছত্রিশ জন ছয়ত্রিশ জন এই সময় কি মানে আমাদের যে এই আমাদের মুজাহিদিন মানে পরিস্থিতি আমাকে মুনাফিকদের চিনতে পারে কোনো মানে কিভাবে চিনবে আর কিভাবে আপনাকে বের করে দিবে বের করা যাবে কিনা এখন বিষয়টা হলো যেটা নিশ্চিত হওয়া দরকার আমাদের রাসুল্লাহ সাল্লামের কাছে যেইভাবে ওহি আসত আমাদের কাছে তো সেই সুযোগ নাই আমাদের কাছে হলো বাহ্যিক আলামত প্রমাণ সেই নিশ্চিত প্রমাণ ছাড়া তো কাউকে আমরা মুনাফিক সরাসরি বলতে পারবো না মোনাফিকদের যে নিশ্চিত প্রমাণ ছাড়া তো কাউকে আমরা বলতে পারবো না এই জন্য এই ধরনের পদক্ষেপ নিতে পারবো না হ্যাঁ যদি কারো দ্বারা এই ধরনের ঘটনা ঘটে যায় প্রমাণিত হয় নিশ্চিতভাবে যেই প্রমাণের মধ্যে সন্দেহ নাই তখন তো অবশ্যই করা যাবে ঠিক আছে سبحانك